له ماله شجاع صفراء يأخذ بالاهتمتين ثم يقول على مالك على كذب أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم اللہ رب العالمین খায়ের বারাকাতের মাস দিয়ে রেখেছেন মতো নাজিল হয়েছে গায়ের জিনিস আমরা দেখতে পাইছি দেখা কিন্তু আছে রু দেখা যেতেছে আমাদের ভিতরে আছে ব্রেন দেখা যেতেছে ঠিক এই দেখা যাচ্ছে না কিন্তু আমাদেরকে ঘিরে রাখতে ঘিরে রাখতে আমি শুরুতে বলেছিলাম ভাই আপনি তাদের খুব দ্রুত চলে আজকে পনেরোই রমজান সামনে আর পনেরো দিন অথবা চোদ্দ দিন বাকি এর ভিতরে যা কিছু সমাধান করে নিয়ে দিতে হবে জান্নাতের পুঞ্জি হাতকারি করতে হবে আল্লাহ আমি বলেছিলাম যে আল্লাহ আলমিন রমজান শরীফকে এগারো মাসের উপরে ফজিলাম দান করেছেন এগারো মাসের উপরে রাজস্ব দান করেছেন রমজান কারণ বলেছে কারণ হল এই রমজান শরীফের মধ্যে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ পুরা মাসকে আল্লাহ সাথে কেন ওঠাবাসা করতে বলা হয় আল্লাহ আলমের সাথে তারা ওঠাবাসা করে তাদের আশেপাশে তারা থাকে আল্লাহ তাদেরকে আল্লাহ আল্লাহ করে লাইলাতুল সাথে এই মাছটা মিলে থাকার লাইলাতুল কদর সাহেব এর সাথে এই মাছটা মিলে আছে তো পুরো মাছ বর্তমায় হয়ে গেছে আপনি মনে আল্লাহ আল্লাহ মিলে থাকেন আল্লাহ আল্লাহ আপনিও বর্তমায় হয়ে যাবে করে আমরা অলি হওয়া যায় কথা জানা যায় আমরা অলি হওয়া যায় না অলি হওয়ার রাস্তা হলো তাদের সাথে মহাপত রাখা উঠা বসা করা নিজের হালাত সম্পর্কে পরামর্শ না সেই লাইন কদর অনুযায়ী আল্লাহ আলমী শেষের দশকের মধ্যে রেখেছেন কোন দিন এটা আল্লাহ তালা নিজের চেয়ারে রেখেছে যে কোনো বেঞ্জন রাত্রে তিনি এটা দিতে পারেন এই বুঝিলাম লাইলাতুল কাদারে বুঝিলাম যে কোনো একটা রাত্রে দিবেন আল্লাহ হাজার মাস ইবাদত করার থেকে অনেক উত্তম অনেক আল্লাহ বলতেছে মানুষ না ব্যক্তি হিসেবে অনেকের অনেক পার্থক্য আছে অনেক শব্দটা অনেক তারতম্য আছে হাজার কোটি যদি বলে একটা গরিব মানুষ তোমার একটা অনেক সাহায্য করবে লাখ কোটি যদি বলে তোমার অনেক সাহায্য করবে কোটি কোটি যদি বলে তোমাকে অনেক সাহায্য করবে বিভিন্ন অনেক শব্দ ব্যবহার করছে কিন্তু এর অর্থ একরকম এক হাজার অনেক কত হবে পঞ্চাশ টাকা একশো টাকা হবে তো লাখপতি কোটিপতি তার অনেকটা এক লাখ টাকা এর আল্লাহ বলতেছে হাজার মাস বাজার থেকে অনেক ভালো আল্লাহ যদি অনেক বলেন তাদের অর্থটা কি হয় তাহলে অনেক এইটা লেগলাতুল কদর এটা আল্লাহ তাদের শেষের যে কোনো বেতন রাত্রে তিনি দিতে পারেন স্বয়ং নবী হায়াতে হাতিতে পাওয়া যায় একুশ হয়েছে একবার তেইশ হয়েছে হাতিতে পাওয়া যায় এটা তিনি আলামত করে দিয়েছিলেন আমাকে স্বপ্নে লাইলাতুল কদর দেখা আমি দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টি হলো আমি চিন্তা করতেছি তো কিছুটা ওই কাদা ধরনের মাটির মধ্যে চিন্তা করছি মসজিদে নবমের ফলন চিন্তা মানে টাকা ছিল বালু বালু ছিল তো বৃষ্টি পড়লে ভিজাবে এগুলো স্বপ্ন দেখছে তো সেসব প্রশ্নগুলো দেখা গেছে একুশে রাত্রে ওই অবস্থাটা হয়েছে আর একবার তেইশে রাত্রে ওই অবস্থা হয়েছে যে কোনো বেজর যাত্রে আল্লাহ আলমী দিতে পারেন তবে অনেক সাহাবাহিকেরা বলতে দিতে পারেন যেন তবে অধিকাংশ বছরে আল্লাহ রাবুল আলমিন এই ফজিলাতটা সাতাশে রাত্রে দান করেন আরবিতে ইসলামী তরিকায় রাত আগে আসে তাহলে সাতাশে রাতটা কবে হবে ছাব্বিশের দিন ঘটনা ওনারা বলতেছে যে কোনো বেতন আপনি হইতে পারে সেটা দর্শকে তবে আল্লাহ আলমের অধিকাংশ বছর সাতাশের রাত্রে দিন থাকেন এই ব্যাপারে কোন কোন সাহাবাহিকেরা ফেরাম করবে পছন্দ করে বলতে সাতাশের দিন থাকেন তো তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনি পছন্দ খেলেন আপনার অমুক থাকে তারা তো তখন খেয়ে বলে না খোদার কষ্ট বুঝেও জানে বুঝেও জানে তখন এর জন্য খায় না তখন তোমরা ওই এক রাস্তার ভরসায় বাকি রাজগুলো তার ইবাদত করবা এই জন্য ওনারা এটা এত জরুরি বলে না যাতে কম বেশি সন্ত্রাসী কিছু কিছু হয় এই জন্য বলে না এবং তফসিল অভাবের কথা বলতেছেন সোনার <clears throat> সদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটা তিনবার ব্যবহার হয়েছে লিখছে নয়টা অক্ষর লাগে এখানে আর এটাকে আমরা তিনবার দৌড়াইলেন তো তিন নয় কত হয় এইখানে একটা ইঙ্গিত রয়ে গেছে যে আল্লাহ তার অধিকাংশ বছর সাতাশে রাত্রে দান করে থাকেন তো যে রাস্তার কারণে পুরা রমজান বরকতময় হয়ে গেল সেই রাস্তা পাওয়ার জন্য আমাদের চেষ্টা টিকে থাকতে হবে হ্যাঁ? খুব থাকতে হবে এই রাস্তায় এত বুঝলাম তিরাশি বছর চারশি বছর পর থেকে অনেক স্বয়ং জিব্রাহিম ফেরস্তাদের জামাতকে নাজেল হয় কত লোকদের সাথে সালাম মুস্তাফা করে ওটা আমরা এই লোকেরা দেখতে পারবো না মুস্তাফা হয়েছে আমাদের জন্য ফেরেস্তারা দোয়া কোরআনে পাবেন এই রাত্রে হয় এই রূপ মানে কি এই রুমে মানে রয়েছে কোরআনের আলাকাতে ওনাকে বলা হয়েছে রুহুল আমিন রুহুল আমিন রুহ এটা সুরাজ মানে জিব্রাহিম আলাইসালাম প্রাণ লক্ষ লক্ষ ফেরেস্তার বাহিনী নিয়ে দুনিয়াতে আসে যারা ইবাদত আছে তাদেরকে ইস্তেকবাল করে চলবে হ্যাঁ, তাদের দোয়াকে আমিন বলার জন্য তাদের করার জন্য তাদের করার জন্য অবশ্যই এই পাওয়ার জন্য আমাদের ফিকির মান খুব ফিকির করতে হবে কিভাবে ফিকির করবো এটাও সরিয়েছে বলে এই রাত পাওয়ার যে ফিকির করা আমাদের দায়িত্ব এই ফিকিরের সর্বোত্তম তরিকা হল সুন্দরের বর্ষাটাতে এটা কাজ এটা করা সুন্নতে মোয়াক্কাদা যে এতে কাপ আছে ওই এতে কাপ আছে তার মানে বিশ রমজান বেলা দেওয়ার আগে পত্র নিয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে যখন আল্লাহ মাত্রাত না দেবে বিছানা উঠে গেল লাইনাতুল কদর আসলে বা রমজানের শেষের দিন ইফতারের সময় আছে মাত্রা দিয়ে দিবে আল্লাহ তাবে যাবে কিন্তু তাদের দিবেন না জোর করে তারপর মাস্টার দেওয়ার জন্য বিছানা লাগাইতো আল্লাহ এখানে বিছানা লাগাইছিলাম যখন তুই মাস্টার না দেবা আমি কিন্তু উঠবো না এখান থেকে অর্থ গরিব মানুষ ধনী লোকের কেটে যায় বিছানা ফেলে আমার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা লাগবে যখন আপনি মঞ্জুর না করবেন আমি আগে গেটের থেকে সব আল্লাহ তাকে কোটিপতি বানাইছে তার এই পাঁচ হাজার টাকা প্রতি কি লাগে তার হাতের লাগে দিবে না আগে যে লোক আমার গেটের প্রতি বিছানা লাগে পাঁচ হাজার টাকার জন্য তা আপনি গোসব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাহলে কি করছেন বিছানা লাগাই দিচ্ছে এই লোক আল্লাহ আরো করতে পারে বাস্তব পারে সুন্দর বক্তা পুরা মহল্লা থেকে একজনে হজম করতে হবে মানে পুরা মহল্লাবাসী সুন্দর মহল্লাদা তরফ করা গুণাগার হয়ে যাবে অনেক এলাকায় টাকা দিয়ে কাউকে বসাই দেয় গলত তরিকা এটা হবে হবে না একটা রিক্সাওয়ালা একটা ঠান্ডা গাড়িওয়ালা টাকা দিয়ে বসে তুমি এবার কয় টাকা পাইবা দশ দিনে দুই হাজার টাকা দুই হাজার টাকা এইভাবে বসাইলে হবে আর এইভাবে বসাইলে হবে সে আল্লাহ রাস্তা বসে গেল কারণ থাকে বসে গেল কেউ বসে নাই বসে গেল আল্লাহ খায় লোকটা রিক্সা চলে খায় এ বসে গেল তাকে চলবে কেন আচ্ছা চলো আমার এটা হাতিয়ে আছে আল্লাহ মেহমান হয়ে গেল শর্ত ছাড়া যে ব্যাপারে তারা দুই হাজার পাঁচ হাজার টাকা হাতিয়ে দিবে এটা কিন্তু অসুবিধা নেই অনেক জিনিস একভাবে বলে হারাম আর একভাবে করলে যায় চুক্তিতে বসাবেন ভোরে এতে কেন হবে না আপনাদের উন্নত মহাকা যাবে হবে ও আল্লাহ বসে থাক আপনি আল্লাহ রাস্তা তাকে দেন সব ঠিক সব ঠিক আমি তাহলে আল্লাহ রাস্তা পড়াইবেন আপনার হতমের আগে বা পরে আল্লাহ মহাপথে দিবেন তাকে দিবেন তো বিলকুল চাই তারাবির বিনিময় হিসেবে দিবেন সব হতমের দিন দিবেন সব তারাবি পড়ব এক মাসের মেহনত বাতিল সতর্ক বলছে আপনি আগে দেন তাহলে পরে দেন বলে দিবেন তারাবির বিনিময় না আপনাকে মহব্বত করি তাই দিচ্ছি আমি যাই তাহলে জায়েজ না সর্বোত্তম দাবে তাহলে জায়েজ না সর্বোত্তম দাম ওরা দেখা দেবেন তিন পাড়া যাই হোক তো কেউ না কেউ বসতে হবে একাধিক লোক বসলে কোনো ক্ষতি নেওয়া ভালো এই লোক ডাইলেটুল কদর পাওয়ার সর্বোত্তম ব্যবস্থা দুই নম্বর ব্যবস্থা নকল আছে কাছে আগেরটা ছিল সুন্দর মহাকাশ আর একটা হলো নকল একটা কাপড় সেটা হলে এই দিনে আপনি দোকানে বসেন দিনে আপনি অফিস করেন আপনার জরুরত ছাড়েন কিন্তু রাত মসজিদে কাটাবেন সন্ধ্যার চলে আসবেন মসজিদে এসে আপনার ফ্রি থাকবেন সকাল পর্যন্ত থাকবেন ফিরে চলে যাবেন অফিস করেন আদালত করেন দোকানদারি করেন যে কোনো দায়ের কাজ করেন রাতটা আল্লাহ ঘরে থাকবে এটাকে বলা নকল এবার এইটাও যে করবে তারও লাইলাতুল কদর মিস হবে হবে মানে তার না কিন্তু নেকি তার চলল এবং সকল প্রকার নেকি সে জানাজা যেতে পারতেছে না শেষের দশকের মধ্যে আপনার ঈশার নামাজ আর ফজরের নামাজ এই দুটা নামাজ যেন জামাত মিস না হয় এই দুটা নামাজ ঈশা ফজর যেন আপনার জামাত মিস না হয় সেই লোকটাও লাইলেতুল কদর থেকে মাহরুম যাবে না বঞ্চিত হবে না কারণ আল্লাহ হাফিজ হাফিজ পাকের মধ্যে বলেছেন সারা বছরের জন্য বলেছেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ রসুল আলমে তাকে অর্ধেক রাত নকল নামাজ পড়ার সহকার করবে আর যে ব্যক্তি অতরণ নামাজ জামাতের সাথে পড়ল তাকে আল্লাহ তালা পূর্ণ রাত নকল নামাজ পড়ার সহকার করবে সেকেন্ড দশকে যার ঈশা আর অদরের জামাত তরফ হল না তার তো ইনডাইরেক্ট পুরা রাজি কি নফল ইবাদতের সব হয়ে গেল নফল ইবাদতের সব যখন পাইল তাহলে সে পাইল তো কত থেকে কেমন বর্ষিত হবে হবে তাতে তিন নম্বর দরজা ডিভিশন এই যে এই শেষের দশকে ঈশা ফজরের জামার জন্য না হয় এই একটা কাজ তৃতীয় কাজ হলো যে কম বেশি কিছু না কিছু বেশি বাদত করবেন আপনি নিজের পরে কম বেশি তাই পারেন চার হাজার পড়েন ছয় হাজার পড়েন এক তালা কোরআন শরীফ পড়েন আধা তালা পড়েন যতটুক পড়া যায় আপনার সবকিছু তোলা আপনি ঘরে বসে কি করবেন নবল নামাজ হোক কোরআন তেলাজ হোক জিকির হোক তুরুষ শরীফ হোক আপনি কিন্তু ঘরের মধ্যে অন্য দিনের তুলনায় এই শেষের দশকে একটু বেশি মজা করবেন তো এই দুটো অর্থ কোনো দাবাজ মিস না হয় আর ঘরে কম বেশি কি করবেন নকল ইবাদত করবেন তাহলে অন্তত আপনি তাহলে গেলেন না কারণ আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম গেল এর মতো দুর্ভাগ্য আর কেউ নেই হ্যাঁ? যে বঞ্চিত দুর্ভাগা আল্লাহ বলতেছে এই দুর্ভাগা ছাড়া কেউ লাইলাতুল কদর থেকে মাহরুম দেখতে পারে না এত কোনো সুযোগ শূন্যতে মহাকাদা এতে কাপ নকল এতে কাপ এই কয়েকদিন জামাতের সাথে আমার এত সুযোগ এত সুযোগ দেওয়ার পর তার লাইলাতুল কদর মিস রইল দেখি কোন কাতারে আছে কোন কাতারে পড়ছে সে মাহরুম হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে মাহরুমের কথা যেন নাম কেটে দেয় এবং যারা লাইলাতুল কদর পাইল এই কাজে আল্লাহ আমাদের সকলকে সামিল করে দেয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই সময় বলা জরুরি ছিল আমি বললাম আল্লাহ তালা আমাদেরকে আবল করার প্রতিজ্ঞা আর একটা বিষয় এই যে এই মাসে সরকার ভেতর দিতে হবে পয়লা রমজান থেকে দেওয়া যায় এটা পয়লা রমজান এবং সর্বশেষ মুস্তাহাব টাইম সর্বশেষ মুস্তাহাব টাইম ঈদ উল ফেতর আগ পর্যন্ত এই পর্যন্ত দিলে সবটা ফেতর আদায় হয়ে গেল এবং আপনি সাত জিনিসের আদায় করলেন যদি কেউ না দিয়ে থাকে তো তাকে ঈদের পরেও কিন্তু দিতে হবে তখন তার ডিভিশন পাবে ডিভিশন পাইতে এখন দেন রমজানের যে কোনো সময় দেন বা ঈদের দিনে ঈদের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় দেন ফার্স্ট ডিভিশন সরকার বেতন কি হয়ে গেল আদায় হয়ে গেল তো টাকাও দিলেন আবার আট ডিভিশন সে কেউ তবে আগের থেকেই দিয়ে আমি মুক্ত হয়ে যান তারপরে ওয়াকিং ঈদের রাত্রে তার কিন্তু আগে আছে যার কাছে তিন হাজার টাকা পাঁচ রকম মাল নিলে তিন হাজার টাকা হবে স্বর্ণ রূপা ব্যবসার মাল নগদ টাকা কথা হল কথা হল এই চারটে মিলে কিন্তু টাকা পাই এই চারটে মিলে কি আছে এই চারটে মিলে টাকা হিসাব করা হয় কিন্তু সরকার ভেতরে আর একটা বাড়বে কি প্রয়োজন অতিরিক্ত সামান আমরা দুটো পালন করছি একটা কাজে লাগাচ্ছি ওটা দাম ধরা হবে ওটা দাম ধরা হবে আপনার বিশ ফেট জামা আছে আপনার শরীর আছে তিন সেট প্রয়োজনে আপনার মুক্ত করো তাহলে সতেরো সেটের দাম ধরা হবে মধ্যে ঘুরে দেখা হবে তো বিশ হাজার টাকা হয় কিনা টাকাতে চারটা মেলানো হয় চারটা মেলানো হয় এখানে কটা মেলানো হয়েছে পাঁচটা তিন সেট জামা শরিয়াতে প্রয়োজনের ভিতরে রাখেন বাইরে রাখলে রাখতে পারেন কিন্তু এখানে হিসাব করা হবে হ্যাঁ যে কোনো প্রয়োজন অতিরিক্ত খাবার যদি কারো থাকে হিসাব করা হবে এমনকি আপনার আশ্চর্য হবেন টেলিভিশন দেখা রাখা সব না যায় এটা জায়েজ ভাবে ব্যবহার করার কোনো সুরক্ষ কোনো সুরক্ষ দেখাও না যায় রাখাও না যায় কিন্তু কেউ যদি রাখে দেখুন আর না দেখুন রাখেন এটার দাম পাবো প্রয়োজন অতিরিক্ত খাবার তা শরিয়াতের কোনো প্রয়োজনের মধ্যে টেলিভিশন পড়ে নাই শরিয়াতের কোনো প্রয়োজনের মধ্যে টেলিভিশন পড়ে নাই এইটার দাম হিসাব করা হবে এটা হিসাব করেও কি মোট আপনার বিশ হাজার টাকা হয় তার নম্বর কি আর ওইটা দিয়ে তো বিশ হাজার টাকা হয়ে যাবে আরো দাম কিছু উৎপাদন থাকেই এই পাঁচ রকম মাল মিলে যদি কারোর কাছে কমপক্ষের বিশ হাজার বেশি হলে ক্ষতি নেই কমপক্ষের বিশ হাজার টাকা হয় কবে থাকতে হবে ওই ঈদুল ভেতরে রাখতে সারা বছর না ডাকাতে তো এক বছর থাকতে হয় এখানে এক বছর না এক রাত এই রাত্রে পাঁচ রকমের মাল মিলে যার নিকটে বিশ হাজার টাকা হবে তার উপরে সরকার যেটা অজিব নিজের পক্ষ থেকে দিবে এবং নাবালের সন্তানদের পক্ষ থেকেও দিবে নিজের পক্ষ থেকেও দিবে নাবালের যত সন্তান আছে তাদের পক্ষ থেকে দিবে কারণ আমার তো সেখানে হয়েছে বাবার গমের দাম আছে সরিয়াছে হ্যাঁ পনির দুধের পনিরের কথা পনির দুধের পনিরের দাম দেবে একটা পঞ্চায়েত কিন্তু এটা থেকে ওঠে সবাই গেলে গমের কাজ করে এটা সস্তা সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন দিলে আরো ভালো হয় এটা সস্তা কিন্তু হাতির জুতো কমই আছে হাতির জুতো খেজুর আছে হ্যাঁ ভালো খেজুর দেখা যাবে যে পাঁচশো টাকা কেজি অভিনারীগুলো এক টাকা একশো টাকা ভালোটা আল্লাহ রেখে নেই সবাই বাবা করতে চলে আরে আল্লাহর ব্যাংকে আপনারটা তো আপনি জমা করবেন না এটা আর কেউ নিয়ে যাবে জমা থাকবে আসলে মাঝে উঠে সব পেয়ে দিতে পেয়ে দেবো আমরা যাদের যাদের তহবিল আছে যারা লাখ কোটি কোটি কোটি কোটি তারা পনিরকে হ্যাঁ পনির দিয়ে কেউ খেজুর দিয়ে হ্যাঁ। আর তাদের এত সম্পত্তি নেই তারা গম পরিদূষের গম বা আটা দিয়ে পরিদূষের গম বা তার আটা এখন বাজার করল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এটা দিবেন তো যাতে পারো অধিক তারা তো দিবেন নিজের পক্ষ থেকে নিজের ছোট নাবালেক বাচ্চাদের পক্ষ থেকে দিলেন আর তাতে করে অজিব না সব মিলে বিশ হাজার টাকা নেই তারপর তো অজিব না সেও দিবে সে কি পঞ্চাশ টাকা দেওয়ার যোগ্যতা রাখে না যদি রাখে সেও দিবে কেন অজিব তো না এই জন্য দিবে যে সবচেয়ে বেতনটা এটা রোজার সহযোগিতা নামাজের সহযোগিতা আছে না যে সহযোগিতা করলে নামাজের ভুল ভ্রান্তি না হয়ে যায় আছে কিনা রোজার প্রসেসটা কি কিন্তু রোজা রেখে ভুল ভ্রান্তি করে থাকি মুখ দিয়ে মিথ্যা হয়ে গেছে কিবাদ হয়ে গেছে কান দিয়ে গানা বলছি চোখ দিয়ে বেগানা মহিলা দেখে ফেলছি তাই বস্তুকে পাতায় বল তো এত রোজার এইগুলো করার জন্য তাহলে অজিব না হলেও কি করতে হবে রোজাটাকে ঠিক করার জন্য রোজা ভুল ভ্রান্তি ঠিক করার জন্য অজিব না হলেও কি করতে হবে হ্যাঁ দিবে দিবে আরাম আরাম একটা ওই একটা দিয়ে তার কি করে দেবে ঠিক করে দেবে আর কথা ওয়াজিব আলাম দিবেই তার ওয়াজিব না কেউ কি করবে এই তৃতীয় মশলা এটা শুরু করতে আজকে শেষ হবে না তৃতীয় মশলা এই আমাদের দেশে এই রমজান মাসে প্রায় লোকেরা জাকাত দেয় তাই না প্রায় লোকেরা যদিও সেটা নিয়ম ছিল না নিয়ম ছিল প্রথম যখন আপনার কাছে নিসাব হলো প্রথম যখন কি হলো নিসাব নিসাব কাকে বলে চার প্রকার মাল স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল এই ট্যাক্সটা হল ডাকাতের মাল শুধু স্বর্ণ থাকলে তার আর কিচ্ছু নেই তো তার হিসাব হলো সাড়ে সাত ভরি লাগবে শুধু স্বর্ণ আছে বাকি দিকটা নেই তার হিসাব কি সাড়ে সাত ভরি যদি হয় বিবিরটা কিন্তু সে ধরবে না বিবির মালিকানা ভিন্ন তার মালিকানা ভিন্ন আজকের যে শিশু জন্ম নিচ্ছে তার মালিকানা ভিন্ন তারপর কেউ কিন্তু গিফট করলে তার মালিকানা বাপে খাইতে পারবে ওর মালিকানা ভিন্ন বিবিরটা ধরবেন না বিবিরটা ভিন্ন সুদূর সর্ব থাকলে কি হিসাব সাড়ে চার সুদূর সর্ব না হয় আপনি দা বলবেন সুদূর সর্ব না হয় আপনি দা বলবেন সপ্তাহে এক দল যে ওইগুলো মিলে বিশ হাজার টাকার হয় কিনা ওদের নাম সিধু শব্দ এক বলি কিছু উপায় কিছু নগর টাকা আছে কিছু ব্যবসার মান আছে শুধু স্বর্ণ না হয় যা হোক না কেন যা হোক মানে স্বর্ণ রূপা ডুবে আছে বা খালি রূপা আছে বা রূপা টাকা আছে বা রূপা ব্যবসার মাল আছে আপনি যা বলতে পারেন শুধু স্বর্ণ পাবে বাকি তিনটা মিলে যা বলতে পারবে তিনটার একটা আছে তিনটা দুটা আছে তিনটা তিনটা আছে ঐতিহ্যের একটা আছে ঐতিহ্যার যে কোনো দুইটা আছে ঐতিহ্যার তিনটা আছে এই সবটার জব কি এক জবাব এইগুলো মিলাই কত হইতে হবে সাড়ে বান্ন তোলা রূপা সে বাজার মূল্য বিশ হাজার টাকা এখন রুপার বাজার মূল্য মোটামুটি খুচরা বাজারে চারশো টাকা তাতে দেখা গেছে বিশ হাজার টাকা হলে হিসাব হয়ে এই কথাটা অনেকেই বোঝে না চাপোট লাগে এটা ক্লিয়ার আপনাদের বললাম শুধু স্বর্ণ হলে এক হিসাব শুধু স্বর্ণ না হয়ে যাই হোক তার আর এক হিসাব তার হিসাব হলো এগুলো মিলে সাড়ে পাঁচ বছরের উপর দাম বিশ হাজার টাকা এটা হয় এই যদি হয় ওদিকে সাড়ে সাত বলি আর এদিকে বিশ হাজার টাকা সব মিলে হয় তো আপনি নেশাবের মালিক হয়ে গেলেন কি হয়ে গেলেন নেশাব পরিমাণ মালে মালিক হয়ে গেলেন খুব ভালো হলে নেশাব লেখা শুধু হলে আর যাই হোক আর রকম নেশাব এই পরিমাণ টাকা যখন আর হাতে জমে গেল আমি নিশানা বাড়ি হয়ে গেল এই মুহূর্তে জমার সাথে সাথে টাকা দেওয়া লাগবে না দেখা দেওয়া ওইখান থেকে চারতম বছরের এক বছর যেন পূর্ণ হবে এবং নির্ধারটা টিকে থাকবে চারতম বছর মানে তিনশো পঁয়ষট্টি না তিনশো পঞ্চান্ন এই নির্ধারটা এক বছর লাস্টিং করতে হবে লাস্টিং মানে করার অর্থ হলে যে মালটা আপডাউন করে আপডাউন করে বিশেষ নীতি আসে না আপনার করে আপনার টাকা কখনো বিশে বিশ হাজারে দিচ্ছে হাজারে টাকা বাড়ছে কমছে বিল পরিশোধ করছে কিন্তু বিশ থেকে দিল তাহলে আপনার কি হল হিসাবটা চান্দ্র বছরে এক বছর লাস্টিং করল তো যেদিন নাকি এক বছর পুরো হবে যেদিন প্রথম আপনি মালিক হয়েছিলেন সেখান থেকে তিনশো পঞ্চান্ন দিনের মাথায় হিসাব করে দেখা দিয়ে দেবে আগেও দিতে পারেন আগেও দিতে পারেন নামাজ রক্তার আগে বলা যায় রোজা রমজান আগে রাখা যায় বুঝছেন না কথা নামাজ অ্যাডভান্স করা যায় না হক অ্যাডভান্স করা যায় ফরজ হয় নাই আমি কিছু টাকা পয়সা ধার কর্ম করে ফরজের নিয়েছে হজ করে আসবে আদায় যায় হজ অ্যাডভান্স করা যায় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় বছর পূর্ণে জাকাতটা ভরা যাবে কিন্তু আগের থেকে দেওয়ার অনুমতি আছে দেন আর লিখে রাখেন দেন আর খাতা লেখেন লিখে তিনশো পঞ্চান্ন দিনের মাথায় আপনি যখন তাকে হিসাব বের করবেন তখন দেখেন কত টিকছে আপনার কত টিকছে বিশ হাজার টাকা শুরু হয়েছিল এখন দুই লাখ টাকা দুই লাখ টাকা দেখা যাবে এক লাখে কত আছে আড়াই হাজার দুই লাখে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দাও আপনি তো অগ্রিম তিনশো দিচ্ছেন কত দিচ্ছেন দেখা গেল তিন হাজার টাকা দেওয়া হয়ে গেল আপনাকে কিছু তো দিতেন খাতা করে দেওয়ার তিন হাজার দেওয়া তাহলে এখন হিসাব বের করলেন পাঁচ হাজার এখন আর কত দিবেন দুই হাজার দুই হাজার দিয়ে ক্লিয়ার করবেন যেদিন হিসাব পাবেন সেদিন দিবেন তারপর আগে দিবেন ওখান থেকে এক মাস পর দিবেন তো গুণা হবে আদাই হবে গুণা গুণা হবে তখন তৈরি করতে হ্যাঁ হজ বছর করা হবে হজ ওই বছর দেখতে হবে ঠিক একই রকম আপনার জীবনে ক্লিয়ার ধারণা থাকতে হবে যখন প্রথম লেখা মালিক হইল তখন তার খরচ হবে তবে তখন তার জন্য জাকাত খাওয়া হারাম হবে যেদিন আপনি নিসারের মালিক হইলেন সেদিন দেখা খাওয়া যাবে না কিন্তু কারণ জাকাত গ্রহণ করা আপনার জন্য আজকে থেকে হারাম হারাম নিতে পারে এরপর যখন বছর পুরো হবে তখন আপনি অন্যদেরকে দেখা দিবেন দেরি করবেন না টাকা টাকা বের করে দুই একদিনের মধ্যেই দিয়ে থাকবেন দিয়ে থাকবেন যদি দেরি করে থাকেন ইস্তেকভার করতে ইস্তেকভার এই যে বলেন এক বছর লাস্টিং করতে হবে এর অর্থ হল মূল রিসার্চটা লাস্টিং করতে হবে হয়তো দিয়ে মূল রিসার্চ হয় ওইটার দিকে থাকতে হবে বছরের মাঝখানে টাকা বাড়তে থাকবে ওইটা এক বছর লাস্টিং করা লাগবে না খুব ভালো করে বুঝে অনেকে ভুলের মধ্যে থাকে তো এই জায়গাগুলোতে এক বছর হয়নি তাহলে কে বলছে এক বছর হয়েছে নেশাবটা এক বছর টিকতে হবে মাঝখানে তো আপনি লাভবান হবে হ্যাঁ আমার দোকানে লাভ হয়ে গেল বা আপনার কারো সেকাল হয়ে গেছে ওকে তো আপনি মেরাজ পাইছেন তাকে টাকা ঢুকে পেয়ে গেছে বছরের মাঝখানে ওইগুলো এক বছর পুরো হওয়া লাগবে না এমনকি আজকে আমরা তিনশো পঞ্চান্ন দিন হয়ে গেছে শেষ গতকাল আপনি দুই লাখ টাকা পাইছেন একটা বিল পাইছেন বা গিফট পাইছেন যাই পাইছেন হালাল পান গতকাল তা আপনার টোটাল টাকার সাথে এই গতকাল যে দুই লাখ পাইলেন এটা যোগ করে এটাও টাকা দিতে হইবে একদিন পাইছেন না কোথায় এক বছর কোথায় একদিন খুব ক্লিয়ার বলছেন যারা মুক্তি না তারা বুঝায় বলতে পারবে না আপনারাও বুঝতে সক্ষম হবে না কিতাব দেখেও বুঝবেন না এই জন্য এই থেকে বুঝতে হবে আপনাকে আমি যেভাবে ক্লিয়ার বুঝাইতেছি এভাবে কিতাব দেখে সম্ভব কর এই যে মুক্তি না সেও বুঝাইতে পারবে অনেক বেশি এলেন থাকলে সে সহজে বোঝাইতে পারবে তো বলতেছিলাম যে মূল হিসাবটা এক বছর থাকতে পারে তার বড় মাঝখানে যে টাকাগুলো আসবে এইগুলো এক বছর থাকার দরকার নেই একদিন যদি আপনার হাতে থাকে এটাও দেখার দিতে হবে এই সম্ভাবে এই জন্য ছিলাম মূল মশলা ফলি আছে যেদিন আপনি বিশ হাজার টাকা মালিক হয়েছেন ওইখান থেকে তিনশো পঞ্চান্ন দিনের মাথায় জাকাতের হিসাব বের করে ক্লিয়ার করে দিতে হবে এই ছিল মূল মশলা কিন্তু আমাদের দেশের লোকেরা রমজানে এটা কি যেদিন সে বিশ হাজার টাকার মালিক হয়েছিল ওইদিন থেকে রমজান কি তিনশো পঞ্চান্ন দিন মাথায় পড়ছে যদি তারা পরে থাকে ভালো কিন্তু অধিকাংশ লোকের দেখা যাবে যেটা তিনশো পঞ্চান্ন দিন মাথায় পড়ে নাই এটা পড়ে নাই অথচ ওইটা ছিল ফরজ সত্তর গুণ ফরজ আসায় রমজানের ফরজ আদায় করলে এই নকল ফরজ আসায় আসল দায়িত্বটা ছেড়ে দিল আসল দায়িত্ব তিনশো পঞ্চান্ন দিনের আসায় কারণ এই নকল সবের জন্য রমজানে চলে গেছে এটা একটা সমস্যা কি আছে সমস্যা কি সমস্যা দেখা যাবে আসলে আপনার তিনশো পঞ্চান্ন দিন রোজার এক মাস আগে হয়ে গেছে অথবা রোজার এক মাস পরে হবে কি তিনশো পঞ্চান্ন দিন আপনি এখন হিসাব করে দিলেন আসলে যখন তিনশো পঞ্চান্ন দিন হবে তখন যে মালটা আপনার হাতে ছিল তার যদি না মেলে তাহলে কি বলেন তো আমাকে এখন রমজান লাগে তিনশো পঞ্চান্ন দিন হয়ে গেছে তখন আমার ক্যাশ ক্যাপিটাল ছিল পঞ্চাশ লাখ মাঝখানে কয়েকটা বিল বিল দিতেন যে রমজানের টাকা দিতেন এখন আমার ক্যাশ ক্যাপিটাল তিরিশ লাখ বলেন ওই বিশ লাখের টাকা যখন আঠারো তিনশো তিনশো পনেরো দিন তখন আপনার মাল কত হ্যাঁ পঞ্চাশ লাখ আর যখন আপনি হিসাব বের করতেছেন রমজানে সত্তর গুণ সবের আদায় তখন আমাকে আজকে করে আর ওই কয়েকটা বিশ দিন দিতেন দাস তিরিশ লাখ দিলেন হিসাবে আপনার পঞ্চাশ লাখের টাকা আপনি টাইম হিসাব করেন নাই অন টাইম হিসাব করতেছেন করতেছেন টাকা কম হয়ে গেছে তা আপনার বিশ লাখের টাকা কে দিবে বলেন এটা টাকা তাদের না করে পড়ে গেলেন এখন কি হবে এই মাল তো সাপ আমি হাজির করলাম মন্দিরটা সাপ হয়ে কামাই দেওয়া আনা মাল আনা আমি তোমার সেই মাল তুমি যে মালের টাকা দাও নেই একটা সাপ হয়ে বুঝছেন রিস্কটা এই ঋণ থেকে বাঁচার জন্য আপনাকে টাকা বেশি দিতে হবে প্রত্যেক বছর হিসাব আপনার টাকা খরচ দিতে বিশ হাজার টাকা আপনি দিবেন পঁচিশ হাজার টাকা যদি বেশি থাকেন তাহলে দেখা যাবে ওই ভাবে যদি আপনার দায়িত্বে বেশি এসে থাকে এই বেশি দিয়ে ওটা কি হবে অভাব হবে আমরা আপনি একদম কড়া একে কেরামতিতে চললেন কড়ায় কেরামতি তাহলে আপনার সবগুলো কি পূরণ করা হয় এই জন্য ওলা মাইকেরাম দেখেন সব বের করো হিসাব বের করে তোমার হিসাব ভুল হচ্ছে বের করে যা আসছে ওর থেকে কি করো ভালো বাড়ায় তাতে সব করলে ওটা দিয়ে বেকার তো জাকাতের ব্যাপারে আমি আরো মশলা বলবো আজকে সামান্য কিছু মশলা আইডিয়া দিয়ে দিলাম বাকি মশলা বলা হবে তো জাকাতের ব্যাপারে মশলা বলে দিলাম কারে কারে দেওয়া যাবে না যাবে এগুলো মশলা পরে বলবো আজকে আসলে প্রকৃতির দ্বারা দেন না কারণ আপনি সুযোগ মাস্টারগুলোর ভিতরে মেহমানের রসুল তারা মেহমানের রসুল রসুন বা আসবেন আমাদের কাছে তিনি আল্লাহ চলে গেছেন তার মেহমান আছে আমি আপনাদের সচিব আমার মেহমান আপনার বাড়িতে গেলে মেহমানদারি করবেন না সচিব সাহেবের মেহমান করবেন আমার থেকে কোটি কোটি কোটি কোটি কোটি গুণ সম্মানে আপনার রসুল তিনি হাতিতে পাকের মধ্যে তারা মিলেছেন যে দেখতে হবে ফেরত তারা তার জন্য আর আমরা তো না হ্যাঁ, গরিবের ওরা শিখতে আসছে রসুল এদের ক্ষেত্রে করতে হবে যদি ফেরত টাকা দিয়ে না পারেন এটাতেই করেন তারপর আল্লাহ আপনাকে দায় মুক্ত করবে এই জন্য গত যুবক আমি বলেছি যে আপনাদের দায়িত্ব বিশেষ করে যারা আগে আপনার এখানে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় গরিব পেলে আছে তারা হাতে ধরে ওনারও এক থেকে বেশি না টাকাটা টাকা দিলে এক বছর খরচ করতে হয় কিন্তু ওই লোকটাও দায়িত্ব মুক্ত হয়ে যায় আমি দশ বছর জন্য নবাস রাখলে গলাপ করি যাই হোক তো এই মাদ্রাসা যেহেতু আপনারা এই মাদ্রাসা মহল্লাবাসী জানেন বাজেট কত সারা বছর কত লাগে কত হাজার লাগে এটা আগে পূরণ করা এরপরে আপনাদের যারা বাঁচবে আত্মীয় স্বজন থেকে দিবেন এরপর যারা বাঁচবে সেটা তো সবচেয়ে বেশি ভাগ আমি আমি মানে কি আমি তো আমি বলবো আমার যে মাদ্রাসা জামিয়া রহমানিয়া রাবিয়া যেটা তালিম তরিকাতে দিক দিয়ে বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে শিক্ষা দীক্ষার দিক দিয়ে তারা গেছে তারা জানেন শিক্ষা সেইখানে এক বছরে ধরেন অন্তত পঞ্চান্ন লক্ষ টাকা লাগে দেখা এক বছরের মতো লাগে এর মধ্যে বিশ পঁচিশ লাখ আমরা কোরবানির সময় পাই আর বাকিটা পাই এই রকম তাহলে এইখানে দাওয়াত পরে আমি মোহাম্মদপুর যে জামিয়া রহমানিয়া এটার জন্য আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি আপনারাও খেয়াল রাখবেন এবং আমার পক্ষ থেকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলে দিবেন এটা ভালো জায়গা আছে আমাদের প্রতিষ্ঠানের মাদ্রাসা এখানে কিন্তু জায়গা আছে নিজে তো দিবেনই কিন্তু না কিন্তু যতটুকু পারে অন্যদেরকে বলবেন ইনশাআল্লাহ বাকি নামাজের পরে হ্যাঁ আমার লোকজন থাকবে রসিদ দিয়ে আমি যেখানে তোমার নামাজ পড়ে বলে যারা দিতে চান ওদের কাছে বুঝাই দেবে এই মাদ্রাসার কথা আগে বললাম আমার কথা পরে বললাম সকল দিকে খেয়াল রাখবেন এখন আমাদের সেক্রেটারিটা মাথার পক্ষ থেকে আমি তো আপিল করছি উনি ওনার দায়িত্ব হিসেবে হ্যাঁ একটু আপিল করতে চান এরপরে সুন্দর করবেন আবার الحمد لله رب العالمين